আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত একজন ভাই জানতে চেয়েছেন কানের পেছনে মাসে করার দলিলটা একটু বলবেন অজুর যে মাসালায় যে হাদিসে আপনার কান মাসে করা এই সংক্রান্ত হাদিস এসেছে সেখানে কানের পিছনে মাসে করার হাদিসও এসেছে অর্থাৎ কানকে আপনি এমন ভাবে মাসে করতে হবে যে এদিক থেকে পিছনের অংশ করতে হবে ভিতরের অংশ করতে হবে দুই দিক থেকেই মাসে করতে হবে তবে এই মাসাটা শুধু লাগবে না ওজুর মধ্যে বাকি সব ঠিক আছে কিন্তু এই যে গাঢ় মাসে করার যে গরদান মাসে করা এটার যে হাদিসটা এসেছে সেই হাদিসটা সহি না সেটা দৈব অত্যন্ত দৈব এজন্য আমরা জুমার খোদ্বায়ও বলছি যে যে কোনো একটি আবাদত করতে হলে সেই আবাদতের শক্তিশালী দলিল লাগবে শক্তিশালী দলিল বিহীন কোনো আবাদত করা যায় না যেহেতু এটা শক্তিশালী দলিল নেই এজন্য এটা করা যাবে না বাকি কিন্তু কান মাসে করার শক্তিশালী দলিল আছে